আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো চোখে নেশা বুকে মোর সিন্ধু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো চোখে নেশা বুকে মোর সিন্ধু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু যেতে যেতে এই পথে প্রাণ যদি হয় মোর শেষ খোদার জমিনে রাখবো উঁচু করে ওমরের কেশ যেতে যেতে এই পথে প্রাণ যদি হয় মোর শেষ খোদার জমিনে রাখবো উঁচু করে ওমরের কেশ শাহাদাত পিয়ে মোরা শাহাদাত পিয়ে মোরা হতে চাই রাসুলের বন্ধু চলছি এগিয়ে তবু চলবো ফেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো চোখে নেশা বুকে মোর সিন্ধু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু খালি দলিদ তারা চলে গেছে যেই পথ ধরে হেরানো আদা করে এক চুল যাব না কোশরে খালি দলিদ তারা চলে গেছে যেই পথ ধরে হেরানো আদা করে এক চুল যাব না কোশরে এই পথে চলে যেতে এই পথে চলে যেতে চাই আমি চাই মোর বন্ধু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো আমাদের রক্তে মুজাহিদ নাচে দেখো চোখে নেশা বুকে মোর সিন্ধু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু চলছি এগিয়ে তবু চলবো হেরার পথে বিশ্রাম নেব না কুবিন্দু